العالمين কোরআনুল করিমের সুরা ইউসুফের নিরানব্বই নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে গত সপ্তাহে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি আজকে ইনশাআল্লাহ এই সুরার শেষ তাফসির হবে আজকের আলোচনার মধ্যে যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইয়াকুবের পরিবার যখন মিশরে গিয়ে ইউসুফ আলহ সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করল ইউসুফ আলহ সালাতাম তখন তার আব্বা আম্মাকে নিজের কাছে আশ্রয় দিলেন নিজের সঙ্গে মিলিয়ে নিলেন মিশ্রা আল্লাহ আমিনিন এবং বললেন যে আপনারা মিশরে প্রবেশ করুন নিরাপদ অবস্থায় আল্লাহ তালা চাহে তো নিরাপদ অবস্থায় এখানে বসবাস করবেন এরপরে তিনি তার সিংহাসনে নিয়ে তার আব্বা আম্মাকে তার সিংহাসনের পাশে বসালেন কোরআন বলছে ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ইউসুফ আলাইহি সালাম তার পিতা মাতাকে আলাল আরস সিংহাসনের উপরে তুললেন অখরুলাহু সুজ্জাদান এবং তারা সকলেই সেজদাবনত অবস্থায় ঝুঁকে পড়ল খর্রু ঝুঁকে পড়ল তারা লাহু ইউসুফের উদ্দেশ্যে সুজ্জাদান শীর্ণত অবস্থায় এরপরে ইউসুফ আলহ সালাম বললেন হে আব্বা হাদা তাবিলুরু ইয়ামিন কবলু এ হচ্ছে আমার সেই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা যা আমি ছোটবেলায় দেখেছিলাম রব্বি হাক্কা আল্লাহ তালা আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন ওয়াকাদ আহসানা বি ইদ আখরা জানি মিনা সিজনি এরপর ইউসুফ আলাইহ সালাম নিজের ভাইদেরকে তিরস্কার না করে তাদেরকে কষ্ট না দিয়ে বরং তার উপরে আল্লাহর যে অনুগ্রহগুলো সেগুলো স্মরণ করলেন এবং সেগুলো সংক্ষিপ্ত আকারে বিবৃত করলেন যে আল্লাহ তারা যখন আমাকে জেলখানার থেকে বের করে এনেছেন তখন আল্লাহ আমার সঙ্গে সুন্দর আচরণ করেছেন এবং আমার এবং আমার ভাইদের মধ্যে শয়তান এক প্রকারের শত্রুতা সৃষ্টি করার পরে আবার আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে সেই গ্রাম থেকে এখানে পৌঁছে দিয়েছেন ইন্না রব্বি লতিফুল্লিমা ইয়াশাউ নিশ্চয় আমার রব যা চান তা করতে খুবই সূক্ষ্ম পারদর্শী ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম নিশ্চয় তিনি অত্যন্ত জ্ঞানী এবং কৌশলী এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে ইউসুফ আলহ সালাতামকে তার আব্বা আম্মা এবং তার এগারো ভাইয়েরা সেজদা করল বলে উল্লেখ করা আছে এ কারণেই আমাদের দেশের এক শ্রেণীর বেদাহাতি যারা নিজেদেরকে দাবি করে সুন্নি তারা বলতে চায় যে সেজদা হচ্ছে দুই রকম একটা হলো সেজদা এবাদত আর একটা সেজদায় তাজিমি এবাদতের সেজদা আল্লাহর জন্য করা হয় মাখলুকের জন্য জায়েজ নেই আর তাজিমের সেজদা মানুষের জন্য করা যায় পীরের জন্য করা জায়েজ মা বাবাকে সেজদা করা জায়েজ কবরে সেজদা করা জায়েজ এইভাবে তারা নিজেদের সেজদাকে জায়েজ করার জন্য সেজদাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে যুগে যুগে বেদাতিরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের মতলব হাসিল করার জন্য এবং পার্থিব জীবনের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন এবং হাদিসের বিকৃত করেছে পরিবর্তন করেছে যেমন বেদাতকে দুই ভাগে ভাগ করেছে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার এবং বেদাতগুলো চালু আছে যখন আপনি এগুলোর বিরুদ্ধে বলবেন তখন তারা বলবে বেদাত দুই রকম একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত যখনই আপনি বলবেন এই সবে বরাতের হালুয়া রুটি বেদাত কাজে অসুবিধা কি এটা বেদাতে হাসানা গরিবদেরকে খাওয়াই অসুবিধা কি যখনই বলবেন প্রচলিত মিলাদ এই তিন আ চল্লিশা এবং এই সুনির্দিষ্ট আকারে যে মিলাদের পদ্ধতি এগুলো বেদাত বলবে অসুবিধা কি নবীর মহাব্বাতেই তো করি যখনই আপনি বলবেন মুর্দারের নামে কোরআন খতম করানো পয়সার বিনিময়ে এটা বেদাত এবং হারাম বলবে অসুবিধা কি বেদাতে হাসানা এটা আমরা সবের জন্য করি অসুবিধা কি কোরআনই তো পড়াই গীতা পড়াই তো না এখানে তো রামের কাহিনী পড়াই না কোরআন পড়াই এটা অসুবিধা কি এইভাবে তারা বেদাতকে ভাগ করেছে দুই ভাগে অথচ আল্লাহ রসুল সাল্লামের প্রত্যেকটা ক্ষুদ্র একটা অংশ ছিল অকুল্ল বেদাতিন দলালা যে সব রকম বেদাত হচ্ছে গুমরাহি আল্লাহ রসুল বলেছেন কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহি আর আমাদের হুজুররা বললেন যে না বেদাত দুই ভাগে ভাগ করা আছে আল্লাহর রসুলেরটা মানবো না হুজুরটা মানবো এখন প্রশ্ন যারা তাহলে তাহলে এত বড় হুজুররা কম বুঝে এত বড় বড় আলেমরা কম বুঝে এটাই যুগে যুগে যারা গুমরা এবং যারা বাপদাদার রসমর আওয়াজকে ধরে রেখেছিল যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল তারা এই দলিলটাই পেশ করেছিল এমনি ভাবে বেদাতি যারা কবরে সেজদা করার পক্ষে তারাও মূলত সেজদাকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে সেজদা এবাদত আর একটা কি সেজদায় তাজিমি একজন মুসলিমকে বুঝতে হবে আল্লাহ সুবহান কোন মখলুকাতের জন্য সেজদা করার অনুমতি দেন নাই আমাদের ইসলামের ভিতরে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যে শরিয়াত নিয়ে আগমন করেছেন এই শরিয়াতের মধ্যে গায়রুল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো জন্য শ্রদ্ধা করা হারাম কোরআনুল করিমের স্পষ্ট আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম সূরা হজ বাইশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আমানু হে ইমানদারগণ জুদু রুকু এবং সেজদা করো ওয়াবুদু এবং আবাদত করো কার জন্য রব্বাকুম তোমাদের রবের সেজদা করো তোমাদের রবের জন্য রুকু করবে তোমাদের রবের জন্য আবাদত করবে এছাড়া কারো আবাদত করবে না এমনি ভাবে সুরায় ফুসেলাত একচল্লিশ নম্বর সুরার সাত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন চব্বিশ পারা সুরায় ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার সাত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আল্লাহর সৃষ্টির নিদর্শন হচ্ছে রাত্র এবং দিন চন্দ্র এবং সূর্য যারা নিয়মিতভাবে তোমাদের খেদমত করে যাচ্ছে সূর্য নিয়মিত উদয় হচ্ছে আবার নিয়মিতভাবে ডুবে যাচ্ছে চন্দ্র তোমাদেরকে নিয়মিত আলো দিয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমরা দিনের বেলায় কাজ করতে পারছো রাতের বেলায় ঘুমাতে পারছো দিনের ক্লান্তি দূর করতে পারছো কোরআন বলছে সুরাই আসিনের আয়াত আল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাদিম চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষ পথ নির্ধারণ করে দিয়েছি হাত্তা আদাকাল অর্জুনিল কাদিম সেই পথে চলতে চলতে এক সময় চন্দ্রটা একেবারে কাল অর্জুনিল কদিম শুকনো খেজুর গাছের ডালের মতো হয়ে যায় আরবদেরকে বুঝাবার জন্য কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন খেজুর গাছের শুকনো ডালের মতো হয়ে যায় চিকন হয়ে যায় এরপরে আল্লাহ বলছেন লাহা কমার নাহার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার অকুল্লুং ফি এরা প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে চলমান প্রবাহমান ইসবাহন যে নড়াচড়া করে যে দৌড়ায় প্রবাহিত হয় সাঁতার কাটে এরপরে আল্লাহ তালা আরাকাতে বলছেন কামার সূর্য তোমাদেরকে আলো দেয় চন্দ্র তোমাদেরকে আলো দেয় ফলের মিষ্টি হয় দিনের বেলায় কাজ করতে পারো রাতের বেলায় সফর করতে পারো এই চন্দ্র সূর্যের অনুগ্রহ পেয়ে তোমরা চন্দ্র সূর্যকে পূজা করো না লাসজুদুল ইসাম সিওয়াল কামার চন্দ্র এবং সূর্যকে তোমরা শেষদা করো না ওয়াসজুদু বরং সেজদা করো কার লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ওই মহান সত্তার মহান জাতের যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তার সেজদা করো সৃষ্টির নয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমরা এগুলোর সেজদা করবে না সেজদা করবে কার যিনি আল্লাহ খোলা তাহুন তোমরা সেই জাতের সেজদা করো সেই মহান সত্তার সামনে নত হও যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন পরিষ্কার করে দিল সেজদা করব সৃষ্টির জন্য না স্রষ্টার জন্য বীর সাহেবেরা সৃষ্টি না স্রষ্টা বীর সাহেব হতে পারে বুজুর্গ হতে পারে আল্লাহওয়ালা কিন্তু তিনি সৃষ্টি না স্রষ্টা আল্লাহ তারা পরিষ্কার বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন তোমরা একমাত্র তার সামনে সেজদা করো তার সামনে অতানত করো এবারে যারা সেজদার যারা যারা জায়েজ বলে তারা দলিল যায় কি দিয়ে তারা এই যে আজকে সুরা ইউসুফের আয়াতটা পড়লাম ইউসুফ ইসলামের ভাইয়েরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়লো তর্জমা করে এভাবে কিন্তু এটা মনে রাখতে হবে সেজদার অর্থ মাথা ঝুঁকানো প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত যারা কাফের মোশ্রেক তারা সেজদা করে না বরং সেখানে কুর্নিশ করে মাথা ঝুকায় আমাদের সংসদের নিয়ম ছিল কিছুদিন পর্যন্ত বোধহয় গত দুই সংসদ থেকে বাতিল হয়েছে এর আগে আমাদের সংসদেও স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করতে হতো মূলত এই সুরায় সেটা বলা হয়েছে এর পরেও যদি তর্কের খাতিরে বলি যেখানে সেজদাই তারা করেছিল সেই সেজদাটা কি আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়াতে ছিল না ইসুফের শরিয়াতে ছিল এমনি ভাবে তাদের আর একটা যুক্তি আদম আলাইসালামকে সেজদা করলো ফেরেস তারা যদি গায়রুল্লাহর জন্য সেজদা করা জায়েজ না হতো তাহলে আদমকে কেমনে ফেরেস তারা সেজদা করলো আমি জিজ্ঞেস করতে চাই আদমকে যে সেজদা করেছিল ফেরেস তারা সেই সেজদারা নফল ছিল সুন্নাত ছিল না ফরজ ছিল ফরজ ছিল কারণ সেজদার হুকুম দিয়েছিলেন কে যেহেতু আল্লাহ রাব্বুল আলমী সরাসরি সেখানে শেষদা করা হুকুম দিয়েছিলেন সেজন্য শেষদা করা ফরজ ছিল তোর পীরের কবরে যদি আল্লাহ তারা সেজদা করতে বলেন তাহলে আমি বলবো সেখানেও সেজদা করা ফরজ হবে কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে কোন পীরের দরবারে কোন মা বাবার দরবারে কোন মাদারের দরবারে সেজদা করা ইসলামের সাথে হারাম করে দিয়েছে সুতরাং কামত পর্যন্ত সেজদা করা হারাম এবারে আসুন প্রমাণ আমরা আজকের এই বিষয়টার উপরে যথেষ্ট প্রমাণ পেশ করার চেষ্টা করব আসুন আমার সামনে বোখারি মুসলিম সহ সব হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবগুলো রয়েছে বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজের হাদিস পরিষ্কার রয়েছে যেই সব বেদাতিরা বলে কবরে শেষ এটা কিতাব বহন করার যোগ্যতা রাখে না পড়া তো দূরের কথা আমি দুনিয়ার সমস্ত বেদাতিদেরকে এবং যারা কবরে সেজদা করাকে জায়েজ বলে সেই সমস্ত পীরদেরকে চ্যালেঞ্জ করে বলছি যদি তোমাদের প্রমাণ থাকে আসো হাতেমবাগ মসজিদে আসো ওপেন বহাস হবে হয়তো তোমাদের ভয় হবে এখানে আসতে আসো পল্টন ময়দানে যাও আবাহনী মাঠে যাও এর চেয়ে বড় ময়দানের প্রয়োজন হলে সিরাজগঞ্জের সেই যমুনা ব্রিজের পাশে চলো তারপরেও কোরআন এবং হাদিস নিয়ে তোমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে বহাস করার জন্য প্রস্তুত রয়েছি আসুন হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ কি বলছেন হাদ্দাসান আমর ইউসুফ আন শারীক হুসাইন আন عن قيس بن سعد رضي الله تعالى عنه قال قال أتيت الحيرة আমি হিরা শহরে গেলাম ফারাইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম আমি দেখলাম সেখানে খ্রিস্টানেরা বা সেখানের লোকেরা অগ্নিপূজকেরা তাদের মার জুবান তাদের লিডারদেরকে সেজদা করে ফাকুলতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম সেখান থেকে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম জিয়া রাসুল আল্লাহ আমি দেখেছি আহাক্কু আন আস আইয়াস্তুদাল্লাহু আমি মনে করলাম যে যখন এই লোকেরা তাদের নেতাদেরকে তাদের রাজা বাদশাদেরকে তাদের পীর বুজুর্গদেরকে সেজদা করছে তাহলে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তো দুনিয়া আখেরাত উভয় জগতের সর্দার আমরা তো তাকে সেজদা করবো তিনি সেজদা পাওয়ার বেশি উপযুক্ত এই পরিকল্পনা মনে মনে করে আমি আসতাম আল্লাহ রসুলের দরবারে আমি আল্লাহর নবীর দরবারে এলাম ফাকুলতু আমি আল্লাহর নবীকে বললাম ইন্নি আতাইতুল হিরতা আমি হিরা শহরে গিয়েছিলাম আমি সেখানে দেখেছি তারা তাদের মারজুবান তাদের লিডারদেরকে সেজদা করছে হে আল্লাহর রসুল এই সেজদা তো পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আপনি কারণ আপনি শুধু দুনিয়ার বাদশাহী নন আপনি তো আখেরাতের বাদশাহ কলা আর লাউ মারার তবে কবরিয়া কুন্তা তাসজুদুলাহু আল্লাহর নবী দেখেন কি সুন্দর একটা উত্তর দিলেন কলা আল্লাহ নবী বললেন আর আইতা বলো তো লাউ মারার তা কবরি তুমি যদি আমার কবরের কাছ দিয়ে যাও আমার মৃত্যুর পরে আমার কবরের কাছ দিয়ে যদি যাও তা তাহলে তুমি কি আমার কবরে সেজদা করবে আল্লাহ নবীর প্রশ্ন যাতে করে জীবদ্দশা এবং মৃত্যু সর্বাবস্থায় উত্তর হয়ে যায় তুমি আমার মৃত্যুর পরে যখন আমার কবরের কাছ দিয়ে যাবে তখন কি সেজদা করবে আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র তারা সেজদাকে ভাগ করেন নাই যে ইয়ারসোল্লাহ হাত আজিবি সেজদা করব এরকম ভাগ করেন নাই আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র বলছে আল্লাহ ইয়ারসুল আল্লাহ না আমি কখনো কবরে সেজদা করব না খবরদার তোমরা তাহলে আমার জীবদ্দশা আমাকে সেজদা করবে না লাউ কুন্তু আহাদিন আমি যদি কোনো মানুষকে কোনো মানুষের জন্য সেজদা করার হুকুম দিতাম তাহলে আমি মেয়ে লোকদেরকে হুকুম করতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে স্বামীদেরকে লেমা জার আল্লাহ লাহুন্না আলাইহিন্না মিনাল হককে স্বামীদের জন্য স্ত্রীদের উপরে আল্লাহ রাব্বুল আলমিন যে অধিকার এবং যে দায়িত্ব দিয়েছেন সেটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ ছাড়া যদি কোন ব্যক্তির জন্য সেজদা করা জায়েজ হতো কারো জন্য হুকুম করতাম তাহলে মেয়ে লোকদেরকে বলতাম পুরুষের জন্য তার স্বামীর জন্য সেজদা করার হুকুম দিতাম বোঝা গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিলেন যে আল্লাহ ছাড়া আল্লাহর নবীর জন্য পর্যন্ত শ্রেষ্ঠা করার হুকুম দিলেন না এরপরে যদি কোন পীর বলে কোন বুজুর্গ বলে কোন আলেম বলে শেষদা দুই প্রকার তাজিমি আর এবাদতের শেষদা তাজিমি শেষদা বুজুর্গের জন্য করা যায় সেইগুলো পীর না শয়তান সেইগুলো আল্লাহর অলি না শয়তানের অলি এই শয়তানের অলিদের বিরুদ্ধে কোরআনুল করিমের স্পষ্ট বিধান রয়েছে ও শৈতন তারা শয়তানের অলি কার অলি অলি ঠিক আছে কিন্তু কার অলি আল্লাহর অলি নয় শয়তানের অলি আসুন এরপরে আরো হাদিস একটা আর দুটো না হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন এটা আমার সামনে মেসকাত আছে এই মেসকাত শরীফ বাংলাদেশের আলিয়া বাংলাদেশ না ভারত পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ সব মাদ্রাসাগুলো আলিয়া কমিয়া সব মাদ্রাসায় পড়ানো হচ্ছে সেখানে আর এক হাদিস বর্ণ করা আছে মেশকাত শরীফ দুইশো তিরাশি নম্বর পৃষ্ঠা ভারতীয় সাফা এখানে বলা আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরিন এবং আনসারদের একটা দলের মধ্যে ছিলেন কোথাও যাচ্ছিলেন ফাজা আবাইরুন হঠাৎ করে একটা উট চলে আসলো ফাসাজাদ আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে সেজদা করলো ফাকাল আসহাবুহু ইয়া রাসুল আল্লাহি তাসজুদুলাকাল বাহাইমু তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবায়ক রাম বললেন ইয়া রাসুল আল্লাহ তাসজুদুলাকাল বাহাইমু সাজারু আপনাকে দেখে আপনার উদ্দেশ্যে পশুরা সেজদা করে গাছে সেজদা করে নাহনু হাকুয়ান নাসজুদাল লাকা আমরা তো আপনাকে সেজদা করার জন্য বেশি অধিকার রাখি আমরা আপনার ছাত্র আমরা আপনার সবসময় উম্মত আমরা সাথে থাকি আমরা সেজদা করার অধিকার তো বেশি রাখি আল্লাহ রসুল সাল্লাহাম কি তখন বলেছিলেন হ্যাঁ সেজদা করতে পারো যেহেতু সেজদা দুই রকম এরকম ভাগ আল্লাহ রসুল করেছিলেন কিনা আল্লাহ রসুল সাল্লাম বললেন ও অবদো রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করবে ওয়াকরিমু আখাকুম আর তোমার ভাইকে সম্মান করবে আমি তোমাদের ভাই দিনই ভাই আমি রসুল তোমাদের রসুল নবী তোমরা আমাকে সম্মান দেখাবে কিন্তু সেজদা করবে না ওয়ালাও কুন্তু আমরু আহাদান আহাদিন এখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে ওয়ালাও আমরুহা আন্তান কুনামিল জবালিন আসফার ইলা জবালিন আসওয়াদ আমিন জবালিন আসওয়াদ ইলা জবালিন আবিয়াদ কানা ইয়ামবাগি ইলাহা আন তাফআলা যদি কোনো স্বামী তার স্ত্রীকে হুকুম দেয় একটা সাদা পাহাড়কে কালো পাহাড়ে পরিণত করা আর কালো পাহাড়কে সাদা পাহাড়ের দিকে রূপান্তরিত করা তো তার সেটাও করা উচিত হতো মুসনাদে আহমদের হাদিস মেসকা শরীফ দুইশো তেরাশি নম্বর পৃষ্ঠায় বলা আছে এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম স্বামীর কি অধিকার স্ত্রীর উপরে তা বয়ান করতে গিয়ে আদিষ্টা বলেছেন সঙ্গে সঙ্গে আমরা এটাও বুঝলাম যে কোন মানুষের জন্য কোন মানুষকে সেজদা করার অনুমতি নেই সেজদায় তাজমিও না সেজদা এবাদত না সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এমনি ভাবে আমরা আরো হাদিস দেখি রাসুল সাল্লাম বোখার হিসেবে আরো অনেকগুলো হাদিসে বয়ান করেছেন যে সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য হবে কোন মানুষের জন্য কোন গায়রুল্লাহর জন্য সেজদা করা যাবে না মাজার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে মাজারেও সেজদা করা যাবে না আজকে আমাদের সমাজে একদল মানুষ যারা কোরআন হাদিসের কোন এলেম রাখে না নিজেদেরকে দাবি করে মারেফাতপন্থী এই লোকগুলো সেজদাকে ভাগ করে এরপরে আল্লাহর সেজদার পরিবর্তে গায়রুল্লাহর সেজদাকে জায়েজ করেছে আমি এটা সবসময় বলে থাকি আল্লাহ রব্বুল আলমিন শরিয়াতের বিধান দিতে গিয়ে এত স্পষ্ট বিধান দিয়েছেন আমরা যখন নামাজ পড়তে যাই নামাজের মধ্যে সেজদা করা কি যত রকম নামাজ আমরা পড়ি হজরের নামাজ পড়লে সেজদা করা ফরজ জহরের নামাজ সেজদা করা ফরজ আসরের নামাজ রুকু সেজদা করা ফরজ এভাবে মাগরেবের নামাজ এশার নামাজ জুমার নামাজ ঈদের নামাজ যত প্রকারের নামাজ রয়েছে সব প্রকারের নামাজের মধ্যে রুকু সেজদা করা কি ফরজ রুকু সেজদা না করলে নামাজ হবে কিন্তু যদি নামাজটা জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে কিনা জানাজার নামাজ যদি কোনো বুজুর্গের হয় জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসালামের হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ হজরতে মৌসানবের হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ চাই আকা তাজদার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ যাই আবু বকর সিদ্দিকের হোক না কেন অমর বিন খত্তাবের হোক না কেন ওসমান বিন আফান হোক না কেন আলী ইবনে আবি তালেবের হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজ বরফের আব্দুল কাদের জেলানে হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজ খাজা মহিন জিস্তি রহমাতুল হোক না কেন রুকু সেজদা করা যাবে জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজ খান জাহান আলী হোক না রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজ নিজামুদ্দিন আলী হোক না রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজের উপর সেজদা করা যাবে না যত বড় পীরের বুজুর্গে হোক না কেন কারণ কি সব নামাজের মধ্যে রুকু সেজদা করা ফরজ কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা করার অনুমতি নেই কারণটা কি মুসলমান কারণ চিন্তা করে খুঁজে বের করতে হবে আল্লাহ রাব্বুল আলম বিধান দেওয়ার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন সব নামাজে রুকু সেজদা করা ফরজ করে দিয়েছেন কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা করা নিষেধ করে দিয়েছেন কি জন্য অন্য অন্য নামাজে তোমার মাঝে আর বান্দার মাঝে কোন গায়রুল্লাহ নেই আল্লাহ ছাড়া কোনো পীর নাই কোন বুজুর্গ নাই কোন খানকাওয়ালা নেই কোন দরগাওয়ালা নেই কোন ল্যাংটা বাবা নেই সেজন্য সমস্ত নামাজের মধ্যে রুকু সেজদা ফরজ করা হয়েছে কিন্তু জানাজার নামাজে তোমার মাঝে এবং আল্লাহর মাঝে একটা গায়ের একটা লাশ রয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন নিজের রুকু সেজদা পর্যন্ত মুলতবি করে দিয়েছেন ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিন কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন লাশ যখন বুজুর্গের একেবারে সামনে ছিল তখন সেজদা করার সবচেয়ে বেশি উপযুক্ত সময় ছিল তখন তুমি সেজদা করতে পারলে না তোমার সামনের থেকে লাশটা যখন কবরে চলে গেল মাঝখানে আড়াই মন মাটি আসলো বাঁশ আসলো হোগলা আসলো তোমার মাঝের থেকে আড়ালে চলে গেল তারপরে তোমাকে কোন বিবেক কবরে গিয়ে সেজদা করার জন্য অনুমতি দিয়েছে কবরে সেজদা করা যায় না হারাম আসুন আল্লাহ রসুল সাল্লাম এবারে আরো কঠোর ভাবে বিধান দিয়েছেন বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি নাসাই শরীফ এর মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিধান দিয়েছেন হাদিস বয়ান করেছেন হাদিস শুনতে থাকুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বুখারির সই হাদিস عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه عائشة رضي الله تعالى عنها বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগের থেকে আর উঠেন নাই মানে কি মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় তিনি বলেছেন আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন তারা তাদের নবীদের কবরগুলোকে শেষদার স্থান বানিয়েছিল নবীদের কবরগুলোকে শেষদার স্থান বানাবার কারণে যদি এহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর নবী মৃত্যু সময় লালত করতে পারেন তাহলে যে অলিরা যে লোকেরা অলিদের কবরকে মাছদার বানায় শেষদার স্থান বানায় তাদের উপরে লালত পড়বে না নাকি নবীদের মর্যাদা অলিদের চেয়ে ছোট হয়ে গেল বোখারি শরীফের হাদিস বোখারি শরীফ তিন নম্বর খণ্ডের একশো ছাপ্পান্ন পৃষ্ঠা একশো আটানব্বই পৃষ্ঠা এবারে আট খণ্ডের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের আটষট্টি নম্বর হাদিস আবু আওয়ানার ভিতরে এক নম্বর হাদিস এক খণ্ডের তিনশো নিরানব্বই হাদিস মুস্তাদ আহমদের ছয় খণ্ডের একশো আশি নম্বর হাদিস একশো একুশ নম্বর হাদিস দুইশো পঞ্চাশ নম্বর হাদিস এভাবে মুস্তাদে আহমদের তিন নম্বর খণ্ডের আটচল্লিশ নম্বর হাদিস এভাবে অনেক কিতাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসটা উল্লেখ করা হয়েছে সই হাদিস লান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন কবুর আম্বিয়া হিম্মাসাজিদ তারা তাদের নবীর কবরগুলোকে শেষদার স্থান বানিয়েছিল হজরত আয়সারাদি আল্লাহ তালানহা বলেন ফালাউলা জালিকা যদি এটা আশঙ্কা না হতো তাহলে লা উবরিজা কবরহু আল্লাহর নবীর কবরকে খোলা জায়গায় খোলা রাখা হতো কিন্তু ভয় হয়েছে যে মানুষেরা অতি মহাব্বত করে সেখানে গিয়ে সেজদা করতে পারে সেজন্য আল্লাহ রসুলের কবরকে আটকে দেওয়া হয়েছে যেতে সেজদা করার কোন সুযোগ না থাকে এমনি ভাবে হাজরত আয়সাদি আল্লাহ তালাহার থেকে আরো একটা হাজির বর্ণিত হাজত আবু বকর সিদ্দিকের থেকে বর্ণিত আয়সা আবু বকর সিদ্দিকের থেকে আল্লাহ আকবার আল্লাহ নবীর যখন মৃত্যু হয়ে গেল এ তামারু দাফনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবীর দাফন প্রসঙ্গে আলোচনা হলো নাদফানহু ক্বালা কাইলুন কেউ কেউ বলল নাদফানুহু হাইসু কানা ইউসাল্লি ফি মাকামিহি আমরা আল্লাহর নবীকে সেই জায়গায় দাফন করব যেখানে তিনি নামাজ পড়তেন এটা কেউ বলল قال আবু বকর মাআযাল্লাহ আন নাজআলাহু ওয়াসানান ইউবাদ কখনো নয় আমরা আল্লাহর রসুলকে আল্লাহ রসুল যেখানে নামাজ পড়তেন সেখানে দাফন করব আর লোকেরা গিয়ে সেখানে সেজদা করবে ইবাদত করবে এটা হতেই পারে না অকাল আখারুন আর এক দলে বলল তাহলে একটা কাজ করি নাদফানুহু ফিল বাকিয়ে আমরা তাহলে বাকিউল কাজ জান্নাতুল বাকি যেটাকে বলা হয় ওইখানে দাফন করব হাইসু দুফিনা ইখওয়ানুহুম মিনাল মুহাজিরিন যেখানে আল্লাহর নবীর মুহাজিরিন মক্কা থেকে যারা হিজরত করে নবীর সঙ্গে এসেছিল তাদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখানে দাফন করব قال আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন ইন্না নাকরাহু আন ইয়াখরুজা কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাকি না আমি এটা পছন্দ করি না আল্লাহ রসুলের কবরকে বাকিউল গরকাদে বের করে দেওয়া হোক এবং তারপরে মানুষেরা সেখানে গিয়ে প্রার্থনা করবে চেষ্টা করবে আর বেদাত চালু করবে সেরেক করবে এটা করতে দেওয়া যাবে না জেনে রাখো এটা আল্লাহর হক সেজদা পাওয়া আল্লাহর হক প্রার্থনা পাওয়া আল্লাহর হক আল্লাহর হক নবীর হকের চেয়ে উপরে কাজে আমরা এটা করতে যাব না এরপরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করো তাহলে আপনি কি মনে করেন কলু ফামা তারান তাই আবু বকর আবু বকর তাহলে তুমি কি মনে করো আল্লাহ রসুলের কবর কোথায় হতে পারে قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি মা কাবাজাল্লাহু নবিয়ান কত্তু ইল্লা দুফিন হাইসু কুবিদা আল্লাহ তাআলার কোন নবীদেরকে মৃত্যু অন্য কোন জায়গায় দেন না বরং যেখানে আল্লাহ তালা তার নবীর কবর হওয়া চান সেখানেই তার মৃত্যু দিয়ে থাকেন ফয়সালা হয়ে গেল আবু বকর সিদ্দিক যখন হাদিস শোনালেন তখন সবাই বুঝতে পারলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন হাজরত আয়সার হুজরায় সেখানে দফন করা হবে এবারে তারা বিছানার চতুর্দিকে মাপ দিল মাপ দিয়ে তারপরে আল্লাহ রসুল ওখান থেকে সরানো হলো আব্বাস ফজল আল্লাহ রসুল সাল্লামকে আলী আব্বাস এবং ফজল আব্বাস আল্লাহ রসুল সাল্লাহ চাচা আব্বাস এবং আব্বাসের পুত্র ফজল এবং পরিবারের অন্যান্য লোকেরা মিলে আল্লাহ রসুল সাল্লাহ লাশকে ওখান থেকে সরানো হলো এরপরে ওখানে কবর খনন করা হলো কমফিল কানাল ফেরাস যেখানে আল্লাহ রসুলের বিছানা ছিল সেইখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য কবর খনন করা হলো এবং সেখানে দাফন করে দেওয়া হলো এমনি ভাবে আর একটা হাদিস বোখারি হিসেবে হাদিস এটা বোখারি আর একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود আল্লাহ তাআলা ইহুদিদেরকে ধ্বংস করুক ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল এমনি ভাবে আরো হাদিস ওয়ান আয়েশা আবনে আব্বাসিন আয়েশা এবং আবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা হাদরাত হল অফাতু যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অফাতের সময় হাজির হয়ে গেল মৃত্যু সময় ঘনিয়ে আসলো জালা আইল কাল আওয়াজহি তরফা ফাইদা কাশাফান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেহারার উপরে চাদর দিতে লাগলেন বারবার আবার মাঝে মাঝে চেহারা খুলে ফেললেন চেহারা খুলে তিনি বললেন আল্লাহ লানত এহুদি এবং খ্রিস্টানদের প্রতি কুবুর আম্বিয়া হিম্মা সাজিদ তারা তাদের নবীর কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল তাকুল আয়েশা ইউহাজির মিস্তাল্লাদি সোনাউ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাবধান করছিলেন এহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছিল আমার উম্মা যাতে সেরকম না বানায় সেজন্য সাবধান করছিলেন এরকম ভাবে আরেকটা হাদিস আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما كان مرض النبي صلى الله عليه وسلم تذاكر بعض نسائه بكنيسة بأرض الحبشة يقال له ماريا وقد كانت أم سلمة أم حبيبة قد أتت أرض الحبشة تذكرون من حسن وتصاويرها হজরত আয়সা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো তখন আল্লাহ নবীর স্ত্রীদের থেকে কেউ কেউ হাবাসায় তারা একটা গির্জার কথা আলোচনা করলো যে আর গির্জার নাম হচ্ছে মারিয়া যেখানে উম্মে হাবিবা এবং উম্মে সালামা আল্লাহ নবী দুই স্ত্রী হিজরত করে চলে গিয়েছিলেন হাবাসার হিজরতের সময় তারা হিজরত করে গিয়েছিলেন এরপরে তারা যখন ফিরে আসলেন তারা সেই গির্জার সৌন্দর্য এবং মাজারের সৌন্দর্য আলোচনা করল এই আলোচনা শুনে হাজরত আয়েশা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মাথা উঠালেন পীরের কবরকে তারা শেষদার স্থান বানাতো মাজার বানাতো সুম্মা সব্বর তিলকা সোয়ার অথবা সেই বুজুর্গদের তারা মূর্তি তৈরি করত মূর্তি তৈরি করে তারপরে আস্তে আস্তে প্রার্থনা করতো এবং শেষ পর্যন্ত চেষ্টা করত আল্লাহ রসুল আসলাম বলছেন উলাইকা সেরারুল খলক ইন্দাল্লাহ ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসে আল্লাহ তালার সমস্ত মখলুকাতের মধ্যে শুকুরের চেয়ে কুকুরের চেয়ে সমস্ত ইতর প্রাণীর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে এই ইহুদি এবং খ্রিস্টান জাতি যারা নবীদের অলিদের কবরগুলো নবীগুলোকে শেষদার স্থান বানিয়েছিল বোঝা গেল নবীদের কবর বানাবার কারণে যদি তারা কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে থাকে তাহলে যারা পীরের কবরকে বুজুর্গের কবরকে শেষদার স্থান বানাচ্ছে তারা কোন প্রকার হবে এমনি ভাবে হাদিস অনেকগুলো আমি বলতে গেলে একের পর এক হাদিস একশো হাদিস বর্ণনা করা যাবে এই মাজার পূজা পীর পূজা কবর পূজার বিরুদ্ধে আল্লাহ রসুল কত সাবধান করেছেন সবগুলো বুখারি মুসলিম সহ সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়ান জুন্দুবিন আব্দুল্লাহ বাজালি আন্নাহু সামি আন্নবী সাল্লাম কাবলা ইয়ামু তবে খামসিন আল্লাহ রসুল সাল্লাহামকে আবদুল্লাহ ইবনে বাজাল জুন্দুবিন আব্দুল্লাহ বাজালি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মৃত্যুর পাঁচ দিন আগে বলতে শুনেছি কদে কান আলী ফি কুমে খোয়াতুন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে আমার সঙ্গে তোমাদের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব ছিল আমি আল্লাহর কাছে তোমাদের থেকে বাড়া করছি এই ব্যাপারে যে তোমাদের মধ্যে আমার কোনো খলিল থাকবে না খলিল মানে হচ্ছে একনিষ্ঠ বন্ধু এই একনিষ্ঠ বন্ধু তোমাদের সঙ্গে আমার কারণেই আমার একনিষ্ঠ বন্ধু হচ্ছেন আল্লাহ খলিলান কামা ইত্তাখাজা ইব্রাহিমা খলিলান জেনে রাখো আল্লাহ তালা যেভাবে ইব্রাহিম আলাই সালাতামকে খলিল বানিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমাকেও খলিল বানিয়েছেন ওলা হুকুন্ত মুত্তাখেজান মিন উম্মতি খলিলান আমি যদি আমার উম্মতের থেকে কোন ব্যক্তিকে খলিল বানাতাম লত্তা বা বকরিন খলিলান তাহলে আমার আবু বকরকে আমার সেই খলিল বা একনিষ্ঠ বন্ধু বানাতাম যেহেতু আমার খলিল হচ্ছে আল্লাহ এই জন্য আবু বকরকে আমি খলিল বানাচ্ছি না এতে বোঝা গেল সাহাবা একরামদের মধ্যে সবচেয়ে আল্লাহ রসুলের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন কে আর যেই শিয়ারা আবু বকরকে আল্লাহর দুশ্মন বলে মোরতাদ বলে এবং যারা বলে মদিনায় যদি কোনদিন আমরা দখল করতে পারি তাহলে সর্বপ্রথম যে কাজ হবে তাহলে আল্লাহর নবীর কবরের পাশ থেকে দুইটা মূর্তি অপসরণ করব সেই মূর্তি বলতে তারা আবু বকর ওমরকে বোঝানো হচ্ছে ও মুসলমান জাতি যারা আল্লাহ নবীর খলিলকে আল্লাহ নবীর বন্ধুকে যারা মূর্তি বলে যারা মোরতাদ বলে কাফের বলে সেই শিয়া মুসলমান না কাফের আজকে বাংলাদেশের সে শিয়ারা ইসলাম প্রচারের নামে ভ্রাতৃত্বটা মুসলমানকে ধোকা দিচ্ছে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে এই পনেরো নম্বরে কালচারাল অফিস আছে আমি দেখছি অনেক গোলামা ইকরামদেরকে সেই শিয়াদের পাঁচ গোলাম তাদের পয়সা খেয়ে খেয়ে ইসলামে ধ্বংস করার চক্রান্ত করছে আমার ভাইয়েরা আমি হাদিস এই প্রসঙ্গে আলোচনা করছি না হাদিস একটা অংশ ছিল সেজন্য ইঙ্গিত দিয়ে দিলাম যে শিয়া দুনিয়ার খারাপ কাফেরদের মধ্যে একদল কাফের শিয়া মুসলমান নয় শিয়া মুসলমানদের চরম শত্রু যুগে যুগে এই শিয়ারা মুসলমানদের হত্যা করেছে কাফেরদের শক্তি জুগিয়েছে এবং মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে ইরাকেও মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে কারা এই শিয়ারা আফগানিস্তানে মুসলমানদের ধ্বংসে সাহায্য করেছে কারা পাকিস্তানে মুসলমানদের ধ্বংসে সাহায্য করছে কারা এবং বাংলাদেশেও এই মুসলমানদের ধ্বংস করার জন্য শিয়ারা উঠে বলে লেগেছে তাদের ইউনিভার্সিটি আছে ওই যে প্রিন্স আগা খান আসে যখন এই দেশের শাসকরা তাদের চেষ্টা করে গিয়া তাদের আপনারা জানেন প্রিন্স যখন আসে তখন ওই শিয়া মেয়েরা তাদের চুলগুলো বিছিয়ে রাখে আর এই প্রিন্স আগা খান সে তাদের চুলের উপরে পা দিয়ে হেঁটে যায় এটাতে তাদের নাকি জীবন পাল্টে যায় এই সমস্ত শিয়া আমাদের দেশে এসে দাবি করে তারা মুসলমান এবং এই শিয়াদের একদল পাঁচটা কুকুর রয়েছে তাদের পয়সা দিয়ে রাজনৈতিক দল করে আর দাবি করে বাংলাদেশ ইসলাম কায়েম করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শিয়াদের পয়সা খেয়ে শিয়াদের আকিদা বিশ্বাস নিয়ে যারা পয়সা খেয়ে ইসলামী আন্দোলন করে তারা কেমন পর্যন্ত ইসলাম কায়েম করতে পারবে না ইসলামকে ধ্বংস করতে পারবে আমার ভাইয়েরা আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন লাউকুন্ত মোত্তা খেজান উম্মাতি মিন উম্মাতি আমি যদি আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তিকে খলিল বানাতাম একনিষ্ঠ বন্ধু বানাতাম লত্তা খস্তু আবা বাক্রিন খলিলা আমি আবু করকে আমার খলিল বানাতাম এরপরে মূল আলোচ্য বিষয়ের সাথে যে অংশটা বলছি আলা ওয়াইন্নামান কান কবলাকুম এরপরে আল্লাহ নবী বলেছেন জেনে রাখো আলা সাবধান শুনে রাখো তোমাদের আগে যে সমস্ত লোকেরা ছিল কুবুর মাসাজিদ তারা তাদের নবীদের আম্বিয়া নবীদের সালেহিম বুজুর্গদের পীরদের কবরকে তারা সেজদার স্থান বানাতো আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ খবরদার খবরদার তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে আমার অলিদের কবরকে আল্লাহর অলিদের কবরকে সাহাবাদের কবরকে তোমরা শেষদার স্থান বানাবে না ফাইন্নি আনহা কুমান জালিকা আমি তোমাদেরকে এর থেকে সাবধান করছি সতর্ক করছি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড সাত সাতটি আটষাটি নম্বর হাদিস আবু আওয়ানার প্রথম খণ্ডের চারশো এক নম্বর হাদিস এরকম ভাবে তবরানি কবিরের প্রথম খণ্ডের চৌরাশি নম্বর হাদিস এপনে সাহাদের দ্বিতীয় খণ্ডের দুইশো চল্লিশ নম্বর হাদিস এরকম বিভিন্ন কিতাবে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আরেক হাদিসে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আলা ওয়াইন্নামান কাবলাকুম আনু ইয়াত্তাখিজুনা কুবুর আম্বিয়া সালি মাসাজিদ আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ তোমরা কবরগুলি সেজদার স্থান বানাও না আনহা কুমান দারিক আমি তোমাদেরকে এর থেকে বারণ করছি আরেকটা হাদিরা মুস্তাদ আবি শাইবা এবং মুস্তাদি মুসলিমের হাদিস বিভিন্ন কিতাব হাদিসটা বর্ণিত হয়েছে এরকম হাদিস আরো অনেকগুলো এখানে আছে বলতে গেলে হাদিস বয়ান করতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا اللهم لا تجعل قبري وثنا হে আল্লাহ আমার কবরকে যেন যেন মূর্তি বা বুধ বানানো না হয় যেখানে সেজদা করা হবে এরপরে খবরদার আল্লাহ তালা ওই কমকে ধ্বংস করুন লানত করুন যারা তাদের নবীর কবরদেরকে সেজদার স্থান বানিয়েছে মুস্তাদে হামাদ ইবনে সাদের হাদিস রেফারেন্স অনেক সময় লাগবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহকে দোয়া করেছেন আল্লাহুম্মা লা কবরি ওয়াসানান হে আল্লাহ আমার কবরকে ওয়াসান মূর্তি পূজার স্থান বানাবে না যে কারণে আজ পর্যন্ত আল্লাহর নবীর কবরে গিয়ে কেউ সেজদা করতে পারে না এই কবর পূজারীরা যখন ওখানে গিয়ে সেজদা করতে যায় তখন ওখানে যারা দায়িত্বে আছেন তারা ওখানে তাকে ঘাড় ধরে বের করে দেয় আর বলে আমাদেরকে দারোয়ানরা বের করে দিয়েছে দারোয়ান বের করে নাই আল্লাহর নবী মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার কবরে যেন সেজদা না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন তোর ঘাড় ধরে ওখান থেকে বের করে দিয়েছে মুসলমান ভাইয়েরা আজকে আমাদের বুঝতে হবে আমাদের সমাজে এই সিরিকার বেদাত ঢুকে কবর পূজা ঢুকে পীর বুজুর্গদের নামে এই সমস্ত ঢুকে আজকে সেজদাকে ভাগ করেছে সেজদায় এবাদত আর সেজদায় তাজিমি সেজন্য পাকিস্তানের একজন বড় আলেম তিনি লিখেছেন আফসুস করে এস দাওর মে ওলামায় হক কা ওজুদ আনকা হতা চলা যা রাহা হয় এই যুগ ওলামায় হকের অস্তিত্ব একেবারেই একেবারেই অদৃশ্য হয়ে যাচ্ছে যারা দুই একজন আছে তারাও তাও হেদের বয়ান করতে ভয় পায় শেরেক বেদাতের বয়ান করতে ভয় পায় অমুসলমান তোমাদের দায়িত্ব আছে আল্লাহ তাল ওলামায় কেরামদের থেকে আদায় দায়িত্ব নিয়েছেন তাদেরকে সাবধান করেছেন সুরে আল ইমরানের একশো সাতাশি নম্বরাতে বলা হয়েছে ওয়াইদ উতুল কিতাবা আল্লাহ তালা আলেমদের থেকে আহলে কিতাবদের থেকে যাদেরকে কোরআনের কেতা এলেম দেওয়া হয়েছে আসমানি কেতা এলেম দেওয়া হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সামনে সত্যকে স্পষ্ট করে দেওয়ার সেজন্য তোমাদেরও দায়িত্ব আছে সত্যকে স্পষ্ট করে দেওয়ার শেষ দায় তাজিমি কোন প্রকারের সেজদা ইসলামে গাইরুল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো জন্য শেষ সেজদায় তাজিমি সেজদা ইবাদত কোন প্রকারের সেজদা জায়েজ না হারাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার হারাম ঘোষণা করেছেন লানত দিয়েছেন আমি হাদিসগুলো শুনিয়েছি আরো অনেক হাদিস আছে এজন্য যে হাদিসটা বারবার বোখারি মুসলিম তিরমিজিনাসাই সহ হাদিসের সব কেতাবে পাওয়া যায় তা হচ্ছে আল্লাহ আসলাম বলেছেন বাসারিন কোন মানুষ যদি কোন মানুষের জন্য সেজদা করার অনুমতি থাকতো আমার তুলমার আতা আমি মেয়ে লোকদেরকে হুকুম করতাম আন্তাসুদালে জৌজেহা তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে ইদা দখালা আলাইহা যখন স্ত্রীর কাছে স্বামী ঘরে প্রবেশ করে তখন স্বামীকে স্ত্রী সেজদা করার হুকুম করতাম বিমা ফদ্দাল্লাহ আলাইহা তিরমিজি হাদিসে ভাবে আছে এখানে বোঝা গেল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম মেয়ে লোকের জন্য পীরকে বড় আখ্যায়িত করেছেন না স্বামীকে বড় আখ্যায়িত করেছেন কেন মেয়ে লোকের প্রসঙ্গ আসলো কারণ কবরে মাজারে পীরকে বেশি সেজদা করে মেয়ে লোক না পুরুষেরা মেয়ে লোকেরা দেখবেন মেয়ে লোকেরা গরিব মেয়ে লোকেরা সবচেয়ে বেশি যায় আর কিছু অশিক্ষিত ধর্মের থেকে কুশিক্ষিত এই সমস্ত লোকেরা ভিড় জমায় সেই জন্য কিতাবে লিখেছে আওরাতকে নজদিক পীর বড়া হয় মেয়ে লোকদের কাছে পীর বড় অথচ আল্লাহ রসুলের কাছে স্বামী বড় আল্লাহ রসুলের কাছে মেয়ে লোকের জন্য কে বড় পীর না স্বামী مگر رسول اللہ صلی علیہ وسلم کے نزدیک شوہر بڑا ہے عورت نے سوال کے کر کے دنیا بھر کی خواتین کے لیے آرڈیننس جاری کر دیا سبحان اللہ چونکہ عورت ہی زیادہ پیرو فقیروں کو سجدہ کرنے کی کھو کر جہتو بیشی بار میں لوکیرا পীর ফকিরের দরবারে সেজদা করে সেজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম মেয়ে লোকের প্রসঙ্গ তুলে ধরলেন আর বললেন যে কেমত পর্যন্ত মেয়ে লোকদের জন্য স্বামীকে শ্রদ্ধা করার দরজা যখন বন্ধ আর কোন পীর বুজুর্গকে শ্রদ্ধা করার অনুমতিও নেই সুতরাং যারা जो औरतें पीरू फकीरू मंगल मलंगों की यहाँ हाजिरी देती है उन्हें सजदा करती है वो अपने किए कराए का अंजाम तो ही भुगतती रहती है যারা পীরের দরবার সেজদা করে যারা স্বামীর পায়ে সেজদা করে যারা কবরে সেজদা করে সেই মেয়েদের উপরে আল্লাহ রসুল লানত করেছেন এবং সেই লানতের কারণেই আজকে মুসলিম জাতি সব জায়গায় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত আজকে পদদলিত আল্লাহ রসুল সাল্লাম সাহাবা একরাম দিকে বললেন যে খবরদার সেজদা করা যাবে না সাহাবা একরাম আল্লাহ রসুলকে সেজদা করার আবেদন করেছিলেন আল্লাহ রসুল কত সুন্দর করে বললেন লাও আমার তুমি কবরি ওয়ান তাস্তুদিল্লাহু তুমি যে আমার কবরের কাছ যাও সেজদা করতে এবার আল্লাহ রসুল কবর সেজদা থেকে বারণ করেছেন বোঝা গেল কবরে সেজদা করা কোরআন হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা একরাম আদর্শ এই সবের পরিপন্থী যে কারণে আমরা ভারতবর্ষে দেখেছি যখন বাদশাহ জাহাঙ্গীর তার রাষ্ট্রে কুরনিশের আইন জারি করেছিল তখন ওই সময়কার মুজাদ্দিদ হজরতে মোজাল ফেসান রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন শেষ পর্যন্ত আপনার ঘটনা শুনেছেন যে জাহাঙ্গীর বাদশাহ সে একটা রাজপ্রাসাদের ছোট্ট গেট তৈরি করেছিল এখান দিয়ে মুজাদ্দেদকে প্রবেশ করানো হবে এবং তিনি ভিতরে বসে থাকবেন লোকদেরকে বলবেন যে এই মুজাদ্দেদ কুরনিশ করেছে ইতিহাস আপনারা জানেন যখন এই পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে মুজাদ্দেদকে রাজপ্রাসাদে আহ্বান জানানো হল মুজাদ সাহাবদের যখন রাত প্রাসায় প্রবেশ করছেন তখন দেখলেন যে একটা ছোট্ট গেট মাথা ঢুকাতে হলে মাথা নিচু করে ঢুকাতে হবে তিনি জিজ্ঞেস করলেন এই প্রাসাদে ঢুকার জন্য এর চেয়ে কি ভালো কোনো দরজা নেই বড় দরজা নেই লোকেরা বল অবশ্যই রয়েছে এই গেটটা তো আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে মুজাদ্দিদ বুঝতে পেরেছেন এদের নাম মুজাদ্দিদ আর যারা মুজাদ্দের দাবি করে মাজারে সেজদা করে নিজের পায়ে সেজদা করায় মুরিদদেরকে দিয়ে ওগুলো মুজাদ্দিদ নগর না মাজার দোষ এগুলো কি মানুষের হারাম পয়সা খেতে খেতে মাজার দোষ পড়ে গেছে মুরিদদের দ্বারা শরীর চাপাতে হয় দেখবেন এক এক পীরকে দশ জনে চাপে মাথা চাপে পা চাপে আল্লাহর নবী এতে বসেছিলেন সেই সময় নবীর মাথায় তেল দেওয়ার প্রয়োজন হলো আল্লাহর নবী আয়েশার হুজুরার কাছে গিয়ে মাথা দিয়ে দিলেন আয়েশা ভিতরের থেকে তেল লাগিয়ে দিয়েছেন বুখারি আমার সামনে রয়েছে নিষ্কাত সামনের বাবুল এতে কাফ পরিষ্কার রয়েছে আয়েশা বলেন আমি আল্লাহর নবীর মাথায় হুজরার ভিতর থেকে তেল লাগিয়ে দিয়েছি কেন নবীর মাথায় তেল দেওয়ার লোকের অভাব ছিল সাহাবাই কেরামদের অভাব ছিল অমুসলমান জাতি নবীর মাথায় যখন তার স্ত্রী তেল লাগাচ্ছেন তোর পীরের মাথায় কোন মুড়ির তেল লাগাতে পারবে না আজকে এক এক পীরকে দেখবেন চাপাই কেমনে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শূন্যটা নয় এই পীরা ইসলামে যতদিন পর্যন্ত এই পীর মুরিদি প্রবেশ করে নাই ততদিন পর্যন্ত মুসলমানদেরকে সারা পৃথিবী ভয় করেছিল আজ থেকে মাত্র সাড়ে তিনশো চারশো বছর আগে থেকে পীর মুরিদির প্রথা হয়েছে পর্যন্ত হাদিস আমার সামনে সবগুলো বলতে পারবো না বলতে গেলে অনেক সময় প্রয়োজন আল্লাহ রসুলের যুগে যখন ওই যে রোম সাম্রাজ্যের দরবারে চিঠি গিয়ে পৌঁছলো আবু সুফিয়ানরা ছিল হাবসায় তখন তারা কি বলেছিল আবু সুফিয়ান যখন দেখলো যে এরা আল্লাহ রসুলের ভয় পাচ্ছে তখন আবু সুফিয়ান বলেছিল ইন আমরা তার বিরোধিতা করি অথচ এই শ্বেত বর্ণের লোকেরা তাকে ভয় পাচ্ছে যে নারাকে ইসলাম কোনদিন চাপিয়ে রাখা যাবে না আবু সুফিয়ান সেদিন মন্তব্য করেছিল যতদিন পর্যন্ত মুসলিম জাতি উপরে ছিল ততদিন পর্যন্ত সারা বিশ্বের কুফরকে ভয় করেছে আর আজকে মুসলমানরা পূজা পীর পূজা কবর পূজা সুফিবাদী আকিদার মধ্যে ঢুকে গিয়েছে আল্লাহ রব্বুল আলমী তাদের সাহায্য তুলে নিয়েছেন চতুর্দিক দিয়ে মার খাচ্ছে ঠিক কিনা আল্লাহ রসুলাম পরিষ্কার করে দিয়েছেন যে কোন পীরের পায়ে সেজদা করা যাবে না কোন কবরে সেজদা করা যাবে না আজকে কবরের পূজার নামে মূর্তি পূজা হচ্ছে আমি বলে থাকি জওহরলাল নেহরু যখন দেখলো যে আজমেরে গিয়ে মাজার মানুষেরা কি করে উনি একদিন দেখার জন্য গেলেন যে এত লোকেরা যায় কি জন্য গিয়ে দেখি গিয়ে দেখলেন যে মানুষ সেজদা করে ফুল দেয় তখন তিনি হো হো করে হাসলেন পরক্ষণে বললেন মুঝে বাঁধ সবুজ মে আগেই হিন্দু আর মুসলিম মে কুই ফরক নেই হ্যাঁ আমার বুঝে এসেছে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই ওরাও বুজুর্গদের পূজা করে হিন্দুরা ওদের বুজুর্গদের পূজা করে फर्क सिर्फ यही है कि हिंदू लोग मूर्ति बना के ऊपर में रख कर पूजा करते हैं और मुसलमान कबर में रख कर पूजा करते हैं তিনি বলেছেন হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই হিন্দুরা অলিদের পূজা করে বুজুর্গদের পূজা করে নেককার লোকদের ভালো লোকদের পূজা করে মুসলমানরাও করে মুসলমানরা পূজা করে বুজুর্গদেরকে কবর রেখে তারপরে আর হিন্দুরা বুজুর্গদের মূর্তি তৈরিকের উপরে রেখে পূজা করে এই জন্য মনে রাখতে হবে এই মাজারগুলো কত মাজার আছে গাদা আসা ঘোড়া আসা তেলা আসা লেচু সা কত মাজার থানবি সাহেব লিখেছেন এক জায়গায় এক পীর তার মুড়িদ একটা বুড়ো হয়ে গেছে খেদমত করতে পারে শরীর টিপতে পারে না মুড়িদের একটা গাদা দেশে যায় নিয়ে বাজারে তরি তরকারি বিক্রি করবি আর খাবি গাদা নিয়ে ভালোই সংসার চলছিল হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পথে গাদারা রাস্তা পাশে মরে গেছে মুড়ির চিন্তা করলো এখন কি করি পীর সাহেবের দেওয়া গাধা এটারে এমনি ফেলে রাখা ঠিক হবে না একটা কবর তৈরি করলো কবর তৈরি করে কবর দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে চিন্তা করতে লাগলো গালে হাত দিয়ে চোখ বন্ধ করে কেমনে চলবো এখন সে তো এই চিন্তা করছে লোকেরা মনে করলো যে মাশাল্লাহ একটা নতুন বুজুর্গের মাজার বোধহয় পাওয়া গেছে বাজারে যাওয়ার সময় তেল চাল ডাল দিয়ে গেল বাজার থেকে যাওয়ার সময় দেখে যে এখনো তো আছে টাকা পয়সা দিয়ে গেল লোকটা সারাদিন কান্নাকাটি করে চিন্তা আর কত কান্দ চোখ খুললো বাড়ি যাওয়ার জন্য আল্লাহ চোখ খুলে দেখে আরে সর্বনাশ শুনেছিলাম হাতি মরলে লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এটা যে গাধার জন্য প্রযোজ্য তা তোমার জানা ছিল না এ তো গাধাও মরার পরেও সে লাখ টাকা তিনি এবারে মাথায় বুদ্ধি ঢুকলো বাজারে গেলেন তেল চাল ডাল যা হলে খাইলো আর কিছু বিক্রি করলো টাকা পয়সা দিয়ে লাল শালু কাপড় কিনলো আর একটা সাইনবোর্ড তৈরি করলো হজরত গাদা শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার সাইনবোর্ড লাগানো লোকেরা যখন গাদাসার মাজার পাইল নতুন মাজার পাওয়া গেছে দলে দলে লোক ঝুঁকে পড়লো এবারে ওর পীরের মাজার বন্ধ হয়ে গেছে পীর সাহেব ওকে একদিন ডাকাইলো যে ব্যাপার কি তোর ঘটনা কি এখন পীরের কাছে মিথ্যা কথা বলা যায় না পীর সাহেবদের ডাকাইলো বলে হুজুর আসলে ঘটনা এই গাদাটা মরলে পরে এই কাহিনী ঘটেছে পীর সাহেব হেসে বলল যে ও অসুবিধা নাই তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের মাজার কাজী বোঝা গেল এই যে মাজার তন্ত্র আমাদের সামনে আমাদের দেশে চালু হয়েছে মাজারগুলো দেখবে সব বাসের রোডের পাশে বাস লাইনের পাশে রেল লাইনের পাশে মাজার দেখেছেন কারণ রেল লাইনের পিছনে থামাইয়ে পয়সা দেওয়া সম্ভব না ওইখানে পয়সা দেওয়া সম্ভব সেই জন্য আজকের এই সুরা ইউসুফের তাফসিরের সমাপনী তাফসির এখানে ইউসুফ আলাহ সালামের ঘটনা ছিল সেখানে বলা ছিল অরাফা আবয় হিয়াল আরশে আহ সুজাদা ইসুফ আলাইহিসালাম তার পিতা মাতাকে সিংহাসনে তুলে নিলেন এবং তারা সেজদা অর্থাৎ মাথা ঝুঁকিয়ে ফেললেন এইখান থেকে পীর বুজুর্গেরা বন্ড পীরেরা সেজদা করার অনুমতি সেজদায় তাজমির অনুমতি পেয়েছে জায়েজ করেছে সেজন্য আমি কোরআন হাদিসের থেকে এই বিষয়ের উপরে আলোচনা করেছি যদি এর পরেও কোরআন হাদিসের কারো প্রয়োজন হয় আমার সামনে আজকে কিতাব আছে সব কিতাবগুলো গুরুত্বপূর্ণ কিতাব বুখারি মুসলিম তিরমিজি এখানে সবগুলো আছে এই কেতাবের থেকে আপনারা দেখে তারপর অর্জন করবেন তবুও কোন দাজ্জাল কোন পীর এদের খপ পরে পরে ইমান আমার হারাইয়েন না মুসলমান নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত করছেন আজকে মুসলিম জাতি চতুর্দিকে মার খাচ্ছে আর তার জন্য মুসলমানদের কোনো ব্যথা নেই এরপরে ইউসুফ আলাইহিসালাম আল্লাহ তবে শুক্রিয়া আদায় করছেন আমরা ইনশাল্লাহ সে বিষয়গুলো সামনে আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তারা যদি তৌফিক দান করেন আমিন